বারা আজিব রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে সাতটি কাজ করতে বলেছেন এবং সাতটি কাজ করতে নিষেধ করেছেন তিনি আমাদেরকে রোগীর সেবা করার জানাজায় অংশগ্রহণ করার হাঁচি দিলে তার জবাব দেয়ার কসম পুরা করায় সহযোগিতা করার মাজলুমকে সাহায্য করার সালামের বিস্তার করার এবং কেউ দাওয়াত দিলে তা কবুল করার নির্দেশ দিয়েছেন এছাড়া তিনি আমাদের নিষেধ করেছেন স্বর্ণের আংটি পরতে রূপার পাত্র ব্যবহার করতে ঘোড়ার পিঠের ওপরে রেশমি গদি ব্যবহার করতে এবং কাসিয়া বা পাতলা রেশমি কাপড় এবং দিবাজ ব্যবহার করতে আবু আওয়ানাহ এবং আশ আশআস সূত্রে সালামের বিস্তারের কথা সমর্থন করে বর্ণনা করেন